সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও আমার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কথাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চাঁদ হয়ে পর চাঁদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চাঁদ হয়ে পর চাঁদু ঘরে যাই সবাই রাস্তাঘাটে যাই না চলা মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মানে তোমরা তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হয়ে পর জাদু ঘরে যায় সবাই মানুষ দেখতে চলো হয়ে পর জাদু ঘরে যায় সবাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় নাই মানুষ দেখতে চলো হয়ে পর জাদু ঘরে যায় সবাই মানুষ দেখতে চলো হয়ে পর জাদু ঘরে যায় সবাই পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ দশ লক্ষ ইরাকির জীবন নিয়েছে দুই লক্ষ আফগানির জীবন নিয়েছে ফিলিস্তিনে প্রতিদিন হাজার হাজার মা বোনের ইজ্জত আর শিশুদের জীবন যে লুটে খায় রক্ত যে গায়ে মাখে সে তো কখনো মানুষ হতে পারে না পশুর পেটে জন্মে পশু মা মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ এত রক্ত খেয়েও তার এত রক্ত খেয়েও তার রক্ত নেশা মেটে নাই এত রক্ত তারা রক্ত নেশাবেটে নাই মানুষ দেখতে চল হয়ে পারে জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পারে জাদু ঘরে যাই সবাই হাই রে সাগর দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে পারে জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পারে জাদু ঘরে যাই সবাই হাই রে সাগর দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই